السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই পর্বে আগের আলোচনার পরিশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম যে কি কারণে সমাজের মধ্যে শিরিক ছড়িয়ে পড়ে তার দুটি কারণ বলা হয়েছে এবার তৃতীয় নম্বর কারণের দিকে আসলাম সেটা হচ্ছে গাছ পাথর ইত্যাদির বরকত হাসিল করা এর মাধ্যমে এই বরকতের চেতনার মাধ্যমে অশিরিক সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রথমত আমাদের বরকতের সংজ্ঞা জানতে হবে বরকত মানে হচ্ছে বরকত চাওয়া হ্যাঁ এবং বরকতের আশা করা বা বরকতের বিশ্বাস করা বরকত মানে হচ্ছে সমৃদ্ধি মানে কোনো কিছু বেড়ে যাওয়া সেটা আপনার চাওয়া বা সেই সম্পর্কে বিশ্বাস করা বা আশা করা সেটার নাম হচ্ছে তাবারুক আরবিতে বলা হয় মানে বরকত হাসিল সুতরাং এই বরকত হাসিল করার বিধান আমাদেরকে জানতে হবে এবং বরকত হাসিলের ধরনও জানতে হবে বরকতের প্রকার হচ্ছে দুটি প্রথম নম্বর হচ্ছে যে শরীরের সম্মত বরকত হাসিল করা সেটা হচ্ছে এমন কোনো জিনিসের থেকে বরকত হাসিল করা যেই জিনিস থেকে বরকত হাসিল করা শরীয়তে জায়েজ করা হয়েছে হ্যাঁ এটা শরীর সম্মত বরকত হাসিল এর দৃষ্টান্ত কয়েকটা আমরা দিতে পারি যেমন কোরআন মাজিদের কোরআন পড়ার মাধ্যমে কোনো রুগ্ন ব্যক্তির উপর কোরআন পড়ার মাধ্যমে বরকত হাসিল করার চেষ্টা করা মানে এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে চিকিৎসা যাওয়া এটা কোরআন মাজিদ বরকতময় এটা কোরআন মধ্যে এসেছে সুতরাং কোরআন পড়ে একজন রুগীর উপর কোরআন পড়ে সেটার বরকতে তার চিকিৎসা আপনার কামনা করা সেটা শরীর সম্মত দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বৃষ্টি থেকে বরকত হাসিল করা যখন প্রথমে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়তে শুরু করে সেখানে গিয়ে বরকতের জন্য দাঁড়ানো বৃষ্টির মধ্যে যেটা সুর এখন সাসলাম দাঁড়াতেন এটাও শরীর সম্মত বরকত হাসিল করা তৃতীয় নম্বর হচ্ছে জমজমে পানি পান করে বরকত হাসিল করা সেটাও শরীরের মধ্যে এসেছে এই কারণে এগুলো হচ্ছে শরীর সম্মত বরকত হাসিল এখন এই যে শরীর সম্মত বরকত হাসিল করা হবে এটার কিছু শর্ত রয়েছে এটার দুটি শর্ত খেয়াল রাখা অনিবার্য এক নম্বর আছে যে শরীয়তে যে ব্যাপারে এসেছে যে সেটার মধ্যে বরকত আছে এরকম জিনিস নিয়ে বরকত হাসিল করতে হবে যেমন জমজমের পানি এটার মধ্যে যে বরকত আছে এটা শরীয়তে এসেছে এই কারণে আমরা সেটা থেকে বরকত হাসিল করতে পারি তাইলে বরকত হাসিল যেটা বৈধ সেটা এমন জিনিসের মধ্যে হতে হবে যে শরীয়ত সেই জিনিস থেকে বরকত নেওয়া যায় এটা শরীয়ত দ্বারা প্রমাণিত দ্বিতীয় নম্বর হচ্ছে যে বরকত হাসিল করার ধরনটা যদি শরীয়তের মধ্যে আসে যে এই জিনিস থেকে বরকত হাসিল করা যায় তখন ধরনটাও হতে হবে হ্যাঁ আপনার শরীর সম্মত যে আপনি বরকত হাসিল করতেছেন শরীর ভাবে যেমন জমজমের পানির মধ্যে বরকত আছে সুতরাং সেটা ধরন হচ্ছে পানি পানের মাধ্যমে আপনার বরকত হাসিল করা অথবা পানের মাধ্যমে চিকিৎসা অর্জন করার চেষ্টা করা অথবা এই পানি দিয়ে গোসল করা এগুলো আপনার শরীয়তে এই ধরনটা আছে সুতরাং এই ধরন অনুযায়ী বরকত হাসিল করতে হবে এখন আমরা বরকতের আরো দুটি দিক দেখানোর চেষ্টা করব যে যেখানে মধ্যে আপনার বরকত হাসিল করার হ্যাঁ, আপনার যে ধরনগুলা সেটা দেখাবো আরেকটা হচ্ছে বরকত হাসিলের যে অবৈধ ধরন তাহলে দুটি পদ্ধতি আমরা দেখাচ্ছি যেমন কোরআন মাজিদের বরকত হাসিল করার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি দৃষ্টান্ত স্বরূপ যে কোনভাবে বরকত হাসিল করলে এটা শরীর সম্মত হয় হ্যাঁ, কোনভাবে বরকত হাসিল করলে শরীর বিরোধী হয় কারণ কোরআন মাজিদ যে বরকতময় এটা নিশ্চিত কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু ধরনটা কোন ধরনের হইলে না জায়জ হয়ে যাবে কোন ধরনের জায়জ হবে সেটা আমরা বলতে চেষ্টা করছি কারণ কোরআন যে বরকতময় এটা সুরে সদের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন কিতাব আনসাল্লাহ ইলাইকে মুবারক যে হেরসুল আপনার কাছে যে কিতাব নাজিল করেছি সেটা বরকতময় সুতরাং কোরআন যে বরকতময় এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রথমে আমরা জানব কিভাবে বরকত কারণ আমরা শর্ত বলেছিলাম যে বরকতময় হলেও কিভাবে বরকত হাসিল করতে হবে সেটাও শরীয়তে সাব্যস্ত থাকতে হবে সুতরাং শরীর সম্মত যে বরকত হাসিল কোরআন থেকে সেটার কয়েকটা ধরন একটা হচ্ছে কোরআনকে মুখস্থ করা কোরআনকে পড়া কোরআনের উপর আমল করা কোরআনকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা যে কোরআনের মাধ্যমে ঝড়পোক দিয়ে এবং কোনো ব্যক্তিকে যদি আপনার জিনে ধরেছে তার উপর কোরআন পড়ে তাকে সুস্থ করার চেষ্টা করা এবং কোরআনের কোনো কিছু আয়াত ঘুমের সময় পড়া যেমন হেফাজতের জন্য যেমন আয়াতুল কুরসি পড়া ঘুমের সময় এবং মহাবেজাত পড়া এবং এছাড়া শরীয়তের মধ্যে যা আছে এইগুলা তাইলে এর মাধ্যমে কোরআন থেকে বরকত হাসিল করা যায় এগুলো আছে বৈধ মাধ্যম আরেকটা আছে কোরআন দিয়ে অবৈধ বরকত হাসিল যেটা প্রমাণিত নয় যেমন কোরআনকে বরকতের জন্য ঘরের মধ্যে ঝুলানো গাড়ির মধ্যে ঝুলানো অথবা গাড়িতে রেখে দেওয়া কোনো অফিসে রেখে দেওয়া মুখ দোষের থেকে হেফাজতের জন্য অথবা এই কোরআনকে তাবিজ হিসাবে ঝুলানো আপনার মুখদোষ থেকে রক্ষা পাওয়ার জন্য এই জাতীয় সবকিছু আছে অবৈধ বরকত হাসিল তাইলে বৈধ অবৈধ বরকত হাসিল এটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে দৃষ্টান্তের মাধ্যমে যে কোনো জিনিস বরকতমাল হয়েই হলেই যে যে কোনোভাবে বরকত হাসিল করতে পারা যাবে তা নয় বরং ওর কথা আসলে ধরনটাও শরীর সম্মত হতে হবে এইগুলো শরীর সম্মত বরকত হাসিলের কথা বরকত হাসিলের দ্বিতীয় নম্বর ছিল আপনার নিষিদ্ধ বরকত হাসিল সেটা হচ্ছে এমন জিনিস থেকে আপনি বরকত চাইলেন যে শরীয়ত যে জিনিস থেকে বরকত হাসিল করার অনুমতি দেয়নি অথবা তার থেকে বরকত হাসিল করতে নিষেধাজ্ঞা দিয়েছে অথবা বরকত হাসিল করতে দিয়েছে ঠিকই অনুমতি কিন্তু যেই পদ্ধতিতে আপনি বরকত হাসিল করতেছেন সেই পদ্ধতি শরীয়তে গ্রান্টেড নয় এগুলাকে আপনার নিষিদ্ধ বরকত হাসিল করা বলে যেমন দৃষ্টান্ত দিলে বুঝবেন যেমন অলি অলি জীবিত অলি অথবা মৃত অলিদের থেকে বরকত হাসিল করা যে জীবিত কোনো একজন অলি আছে হ্যাঁ তাকে আপনি স্পর্শ করে অথবা তার আপনার হাত ধুয়ে পা ধুয়ে পানিটা নিয়ে বরকত হাসিল করা এটা কিন্তু শরীয়ত বিরোধী এরকম ভাবে মৃত ব্যক্তির থেকে বরকত হাসিল করা মৃত ব্যক্তির কবর থেকে মাজার থেকে হ্যাঁ বরকত হাসিল করা সেটাও কি শরীয়ত বিরোধী বরকত হাসিল কারণ আপনার জীবিত কোন অলির হ্যাঁ, আপনার শরীরকে মাসে করে বরকত হাসিল করে এটা শরীরে একবারে নেই এবং মৃত ব্যক্তির ক্ষেত্রেও নাই এখন কথা হচ্ছে যে আপনার পাথর এবং গাছ এবং অলিদেরকে যে মাসে করে মানে এরকম হাত লাগিয়ে স্পর্শ করে যে বরকত হাসিল করা এটার বিধান কি সেটা আমাদের জানতে হবে কোনো গাছ অথবা পাথর অথবা কোনো জায়গা অথবা কোনো গর্ত অথবা কোনো আপনার এরকম ভাবে খানকা অথবা কোনো কবর অথবা কোনো মাজার অথবা কোনো নিদর্শন অথবা কোনো অলি বুজুর্গ এদেরকে স্পর্শ করে বরকত হাসিল করা সেটা দুই ধরনের হতে পারে এক ধরনের হচ্ছে বেদাতি আপনার স্পর্শ যে ভাবে স্পর্শ করে বরকত হাসিল করতেছেন যেটা আপনার শীত পর্যন্ত পৌঁছায় না সেটার ধরন আমরা বলতেছি এই কারণে বেদাতি বলছিলাম বেদাতি আপনার বরকত হাসিল তাদেরকে স্পর্শ করার মাধ্যমে এই জিনিসগুলো থেকে বরকত হাসিল করা হয় বেদাতি মাধ্যম এর ধরন অনেকগুলো আছে এক নম্বর ধরন আমরা বলতেছি যে আপনার বরকত হাসিলের ইচ্ছা ছাড়া সেগুলো স্পর্শ করা যে আপনি এই সমস্ত পাথর ইত্যাদিকে স্পর্শ করলেন বরগত হাসির ইচ্ছা ছাড়া কারণ কেন আমি অন্যজনকে দেখছেন এইভাবে স্পর্শ করতে আপনিও করলেন অথবা আপনি দেখে অথবা আপনি বেশি আবেগী ভালোবাসার কারণে আপনি ধরে আপনি ধরলেন মানে এখানে বরকত হাসিল করার উদ্দেশ্য নয় যেরকম অধিকাংশ মূর্খুরা করে থাকে যেমন মাকাম ইব্রাহিমকে অনেকে স্পর্শ করে হাত দিয়ে অথবা হারাম শরীফের কোনো কোনো গেটকে স্পর্শ করে মানুষে করে সেও করে মানে বরকত হাসিলের উদ্দেশ্য নাই এটা একটা বেদাতি আপনার স্পর্শ করা করে বরকত হাসিল করার একটা ধরন দ্বিতীয় আরেকটা ধরন আছে যে বরকত হাসিলের উদ্দেশ্যে আপনি কোনো জায়গাকে স্পর্শ করলেন আপনার ধারণা হচ্ছে যে আল্লাহ এখানের মধ্যে বরকত দিয়েছেন এ বরকত নেওয়ার উদ্দেশ্যে আপনার সেটাকে স্পর্শ করা হ্যাঁ এবং মনে করেছেন যে শরীয়ত এই কাজ করতে আপনার এখানে যে বরকত আছে এই বরকত নেওয়ার জন্য আদেশ করেছে এরকম আপনি মনে করলেন এই মনে করার ভিত্তিতে আপনি সেটাকে স্পর্শ করে বরকত নিলেন এটার বিধির হচ্ছে যে এই জাতীয় মাসে করা যে বরকত হাসির উদ্দেশ্যে এটা হচ্ছে আপনার হারাম বেদাত হ্যাঁ এটা হারাম বেদাত আগেরটার চাইতে এটা কিন্তু ডেঞ্জারাস কারণ এটা শিল্পের একটা উপকরণও আপনি ধরা যেতে পারে যেটা আপনার পরিত্যাগ করা বাধ্যতামূলক এবং সেটার থেকে মানুষকেও নিষেধ করতে হবে সতর্ক করতে হবে তাইলে এটা আগের চাইতে আপনার কঠিন হম আগেরটা তো বরকত আসলে উদ্দেশ্য ছিল না কিন্তু এটার মধ্যে রয়েছে যে আপনি যেটা আল্লাহ বরকত রাখেননি যেটার মধ্যে সেটার মধ্যে আপনি বরকত চাচ্ছেন এই কারণে অনেক আলেমরা এই ব্যাপারে আপনার কঠিন অবস্থানে আছেন এবং এটাকে ছোট সিরিক হিসেবে আখ্যায়িত করেছেন যে কোনো জিনিসকে গাছকে পাথরকে আপনি সেগুলো থেকে বরকত নেবেন বরকত হাসির উদ্দেশ্যে স্পর্শ করবেন সেটা হচ্ছে কি আপনার বেদাতি স্পর্শ বেদাতি বরকত হাসিল দ্বিতীয় নম্বর এগুলাকে মুছে হাত দিয়ে মানে বরকত হাসিলের দ্বিতীয় ধরন হচ্ছে সিরকি ধরন এই শিল্পীর কয়েকটা ধরন আমরা দেখাবো যে আপনি বরকত হাসিলের জন্য আপনি মাসে করলেন মানে হাত দিয়ে স্পর্শ করলেন বিশ্বাস করলেন যে সে বরকত দিতে পারে হ্যাঁ বরকত দেওয়ার অধিকার তার আছে হ্যাঁ, অথবা যে সে নিজেই কোনো রুগীকে চিকিৎসা করতে দিতে পারে অথবা সে কল্যাণ দিতে পারে অথবা সে যে স্পর্শ করে তার মধ্যে আপনার সমৃদ্ধি দিতে পারে অথবা সে লাভ করতে পারে ক্ষতি করতে পারে সে উন্নীত করতে পারে নিচু করতে পারে এরকম চিন্তা নিয়ে আপনি ওই জিনিসটাকে স্পর্শ করলেন এটা কিন্তু সিরকি মাধ্যম সিরকি আপনার বরগত হাসিল এটার আসল বিধান হচ্ছে যে এটা শিরকে আকবরের পর্যায়ে পড়ে কারণ সেখানে আল্লাহ ছাড়া অন্য জিনিস সাথে আপনি মনকে লাগিয়ে দিলেন যে সেই জিনিস থেকে আপনি বরকত হাসিলের ইচ্ছা করলেন যে সে বরকত দিতে পারে এই জাতীয় যে বরকত হাসিল এটা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বাদতকে ব্যয় করার সামিল সুতরাং এটা আপনার শিল্পের পর্যায়ে পড়ে গেল যেরকম জাহিলি যুগের লোকেরা তাদের ইলাহের সাথে এরকম করত বাতিল ইলাহের সাথে এই আচরণগুলো করতো সেখানে গিয়ে অবস্থান করত ইলাহের পাশে গিয়ে বরকত হাসিলের জন্য যে সেগুলো বরকত দিতে পারে এর পাশাপাশি যদি আরো কিছু হয় তাহলে তা আরো ডেঞ্জারাস যেমন কেউ আছে সেগুলোর কাছে গিয়ে দোয়া করে সেগুলোর কাছে দোয়া করে অথবা সেগুলোর কাছ থেকে মদত চায় সাহায্য চায় অথবা সেগুলোর কাছে ফরিয়াদ করে অথবা সেগুলোর তোয়াক করে হম সুতরাং এটা তো আরো অনেকগুলো শীত বেড়ে গেল একটা হচ্ছে শুধু হ্যাঁ, আপনি স্পর্শ করে বরকত হাসিল করা পাশাপাশি আবার দোয়া করা আবার ফরিয়াদ করা হ্যাঁ, সাহায্য চাওয়া এগুলো তো আরো ডেঞ্জারাস এর প্রমাণ হচ্ছে আল্লাহ উনিশ নম্বর মধ্যে আল্লাহ বলেন হ্যাঁ, তোমরা কি দেখছো না লাত উজ্জাকে এবং তৃতীয় আরেকটা আছে সেটা মানাত এই আয়তের মধ্যে প্রমাণ রয়েছে এই কথার যে গাছ পাথর ইত্যাদি এবং নেককারদের কবর নিয়ে বরকত হাসিল করা সেটা হচ্ছে শিরকে আকবর সেটা এই প্রমাণ কারণ এটা মুশিকদের আমলের মতোই মুশিকরা যে কাজ করছিল তাদের মতোই যে তারা মূর্তির সাথে যে আচরণ দেখিয়েছিল সেরকম কারণ তারা এইভাবেই কি করতো বরকত হাসিলের জন্য মূর্তির আবাদত করত হ্যাঁ, এবং মনে করতো যে সেগুলো লাভ ক্ষতি করতে পারে হ্যাঁ, হ্যাঁ, লাভ দিতে পারে ক্ষতি থেকে বাঁচাতে পারে এই জন্য তারা এই লাভ এগুলোর কি আবাদত করতো পূজা দিত সুতরাং এই আয়টা প্রমাণ যে এরকম নেকারদের কবর যদি স্পর্শ করে বরকত হাসিল করা যায় তাহলে সেটা সেই গাঁকবার হবে দ্বিতীয় আরেকটা প্রমাণ হচ্ছে আবু ওয়াকাদ হারসিমিন আউফ হাদিস যে তিনি বলেন আমরা রসুল সাথে হুনাইন এলাকার দিকে বের হলাম হ্যাঁ এবং তখন আমরা কিন্তু মুসলমান হয়েছে যে বেশি সময় হয়নি একবারে কুফুরি কাছাকাছি মুসলমান হয়েছে বেশি সময় হয়নি এবং আমরা দেখতে পেলাম যে মুর্শিকদের একটি কি আছে বড়ই গাছ আছে যেখানে গিয়ে মুর্শিকরা অবস্থান করে এবং সেগুলোর উপর তাদের তলরগুলো ঝুলিয়ে রাখে যেটার নাম ছিল জাত তখন আমরা আরেকটা গাছের কাজ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা বললাম হে আল্লাহ রসুল যে ইজ আল্লাহ আমাদের জন্য একটা এরকম বড় গ্যাস ঠিক করে দেন না যেরকম ওদের একটা বড় গ্যাস আছে এরকম আমরা আবেদন করেছিলাম কারণ আমরা তো ইসলাম হ্যাঁ, গ্রহণ করেছি বেশি দিন হয়নি বুঝতে পারিনি তখন রসুল আকরম বলেছেন আল্লাহ আকবর ইন্নাহা সুনান কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কামা ক্বালাত বনু ইসরাঈল আলিহা যে বলছিলেন যে তোমরা আশ্চর্য হয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহ মহান যে এটা তো মানে একটা ধারাবাহিক মানে সংস্কৃতি হয়ে গেছে যে অন্যরা করেছে তোমরা করবে বলে যে তোমরা সে আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন তোমরা সেরকমই বলেছিল যেরকম বনু ইসরাইল হ্যাঁ আপনার মুসা আল সঙ্গে বলেছিল যে আমাদের জন্য একটা ইলাহ ঠিক করে দেন যেরকম তাদের ইলাহ আছে এবং রসুল বললেন ইন্দাকুম কৌমন তাজহারুন যে তোমরা তো আসলে মূর্খ হ্যাঁ, এবং তিনি বলেছেন যে তোমরা পূর্ববর্তীদের যে সংস্কৃতি সেটার উপর তোমরাও আপনার উঠবে মানে তাদের সংস্কৃতি তোমরা ধারণ করবে সুতরাং এটাও হ্যাঁ, এরকমই একটা ঘটেছে তাইলে এই হাদিসের মধ্যে এটা প্রমাণ মিলে যে গাছ এবং পাথর এগুলো নিয়ে বরকত হাসিল করা এটা শিরকে আকবর কারণ রসুল আকরমসাল্লাম সেই গাছ দিয়ে বরকত হাসিল করাকে তিনি বন ইসরায়েলের ইলাহ চাওয়ার সাথে তুলনা করে দিয়েছেন যে তারা মামুদ চেয়েছিল সেটার সাথে তুলনা করে দিলেন হ্যাঁ তাইলে এটা প্রমাণ মিলে এটা যে শিরকে আকবর এখন আমাদের একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে কোন পাথর স্পর্শ করা যায় আছে হম ইসলাম যেটাকে বলা হয় আরবিতে ইসলাম মানে স্পর্শ করা শরীয়তের মধ্যে দুটি পাথর স্পর্শ করা যায় যাচ্ছে বরকতের নিয়ত এক নম্বর সেটা হচ্ছে হাজরা আসবাদ হাজরা আসবাদ স্পর্শ করা শরীয়তে জায়েজ হুম হ্যাঁ, এটা হচ্ছে সবাই সবাই চেনেন কাবা শরীফের প্রথম কোন যেটা সেটাই হ্যাঁ, কোনের মধ্যে হাজরা আসফাত লেখা সেটা ডান হাত দিয়ে আপনি স্পর্শ করতে পারেন এবং সম্ভব হলে চুমো দিতে পারেন তবে সেটা আপনার চেহারা অথবা শরীরের মধ্যে হাতটা মসে করতে পারবেন না কারণ এটার কোনো প্রমাণ নেই দ্বিতীয় আরেকটা রোকন আছে হাজরা আসফাত ছাড়া রোকনে ইমানি এই রুকনে ইমানি যেটা চতুর্থ কোণ কাবা শরীফের সর্বশেষ কোন সেটাও আপনি স্পর্শ করতে পারেন ডান হাত দিয়ে কিন্তু সেটাকে চুমো দিতে পারবেন না এবং সেটাকে স্পর্শ করে চেহারা এবং শরীরের মধ্যে মাসি করতে পারবেন না কারণ এটার কোনো প্রমাণ নেই তাহলে স্পর্শ করা যায় শুধু এই দুই দুইটা আপনার পাথরকে এছাড়া আর কোনো পাথরকে স্পর্শ করা যায় না এই কারণে উমর রাজি আল্লাহ তালু হাজর আসবাদকে যখন চুমো দিলেন তখন তিনি শিল্পের ব্যাপারে সতর্ক করে দিলেন কারণ হাজির আসবাদকে চুমো দেওয়া হচ্ছে এই জন্য যে রসুল আকরম চুমো দিয়েছেন এই জন্য কোনো বরকত হাসিল করা এটা থেকে উদ্দেশ্য নয় বরকত হাসিল করার উদ্দেশ্য নয় এই জন্য আপনার হুম এটা দিয়ে এটা স্পর্শ করার পর শরীরকে আপনি মাসে করতে পারতেছেন না কারণ এর থেকে আপনি বরকত নিচ্ছেন না এটা শূন্য তাদাই করতেছেন চুমো দিয়ে সুতরাং এগুলোকে এই যে রুকনি এমানি এবং হাজরা আসবাদ এগুলোকে যে আমরা স্পর্শ করবো এটা বরকতের জন্য না এটা শরীরের বিধান হিসাবে আবার অনেকে আছে এগুলোকে স্পর্শ করে নিজের ছেলেদেরকে আবার হাত দিয়ে মুছে দেয় অথবা কাপড়ের উপর হাত দিয়ে মুছে দেয় এই কিন্তু বেদাত সেটা করা যাবে না এই কারণে উমর হাজির যখন চুমা দিয়েছিলেন তখন তিনি বলছিলেন যে মানুষকে বলছিলেন যে এই হাজর আসবাদ কখনো কারো লাভ ক্ষতি করতে পারে না তিনি বলছিলেন ইন্নি আলম যে তুমি তো একটা পাথর যে তুমি কোনো লাভ ক্ষতি করতে পারো না যদি আমি রসুল আকরমকে চুমা দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমা দিতাম না হ্যাঁ, তাহলে আপনার এই যে হাজর রাসুলকে চুমা দেওয়া এবং রক্ষণীয়মানিকে স্পর্শ করা এগুলো কিন্তু বরকত হাসিলের জন্য নয় এগুলো কোনো লাভ ক্ষতি করতে পারে না বরং এটি ছিল রসুল আকরমসলামের আপনার শূন্যতা আদায় করা এটা ছাড়া আর কিছুই নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন ওসল্লাহ আলী নবীন মোহাম্মদ আলী ওসলাম ইসমাইল